দিনের আলো রাতের আধারকে দিয়েছে বলো মানবী রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো দিনের আলো রাতের আধারকে দিয়েছে বলো মানবী রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো আপনারা শুনছেন রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি সে যে মালিক আমার সে যে মালিক তোমার সে যে মালিক আমার সে যে মালিক তোমার সৃষ্টিকুলের জন্য যিনি সব করেছেন দান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান দিনের আলো রাতের কে দিয়েছে বলো মানবের রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো দিনের আলো রাতের কে দিয়েছে বলো মানবের রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো সে যে মালিক আমার সে যে মালিক তোমার সে যে মালিক আমার সে যে মালিক তোমার সৃষ্টিকুলের জন্য যিনি সব করেছেন দান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান যারি নামে পাক পাখালি মিষ্টি সুরে গায় যারি কৃপায় বেঁচে আছি আমরা এ ধরায় যারি নামে পাক পাখালি মিষ্টি সুরে গায় যারি কৃপায় বেঁচে আছি আমরা এ ধরায় জারি নামে পাখ পাখানি মিষ্টি সুরে গায় যারি কৃপায় বেঁচে আছি আমরা এ ধরায় আকাশ মেঘে ঢাকা নদী আঁকা বাঁকা মুনেরি তুলিতে স্বপ্নের ছবি আঁকা আকাশ মেঘে ঢাকা নদী আঁকা বাঁকা মুনেরি তুলিতে স্বপ্নের ছবি আঁকা সে যে রহিম সতার সে যে খালি গফার সে যে রহিম সতার সে যে খালি গফার মেঘলা আকাশ শীতল বাতাস তারি অসীম আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান দিনের আলো রাতের আধারকে দিয়েছে বলো মানব রূপে দুনিয়াতে তোমাকে পাঠালো দিনের আলো রাতের আধারকে দিয়েছে বলো মানব রূপে দুনিয়াতে তোমাকে পাঠালো সে যে মালিক আমার সেজে মালিক তোমার সেজে মালিক আমার সেজে মালিক তোমার সৃষ্টিকুলের জন্য যিনি সব করেছেন দান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জারি নামে সাগর বুকে টিভির কলতান অন্যহীনকে অন্য দিয়ে বাঁচান তিনি প্রাণ জারি নামে সাগর বুকে ঢেউর কলতান অন্যহীনকে অন্ন দিয়ে বাঁচান তিনি প্রাণ যারি নামে সাগর বুকে ঢেউর কলতান অন্নহীনকে অন্ন দিয়ে বাঁচান তিনি প্রাণ সাগরের কলতান মন করে আনচান কুকিলে বান জুড়ায় মোর মন প্রাণ সাগরের কলতান মন করে আনচান কুকিলে বান জুড়ায় মোর মন প্রাণ তিনি যে মেহেরবান গাই তারি তো শান তিনি যে মেহেরবান গাই তারি তো শান মিষ্টি সুরে কোকিল গাহে তারি নামে গান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান দিনের আলো রাতের আধার কে দিয়েছে বলো মানব রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো দিনের আলো রাতের কে দিয়েছে বলো মানব রূপে দুনিয়াতে তোমায় কে পাঠালো সে যে মালিক আমার সে যে মালিক তোমার সে যে মালিক আমার সে যে মালিক তোমার সৃষ্টিকুলের জন্য যিনি সব করেছেন দান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ মহান almadina.com almadina.com